ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও দেশ জাতির কল্যাণ কামিজ সৎ মানুষ বক জ্ঞানী যে দেশ জাতির কল্যাণ কামিজ সৎ মানুষ বক জ্ঞানী যে ফয়জুল করিম শাইখে চোর মুনাই সবার প্রিয় ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও কত জনকে ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো না হাতে গুনে কত জনকে ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো না হাতে গুনে কথা কাজে যদি মিল পেতে চাও হাত পাখায় সিল মারিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও পরিবর্তন হোক না এবার নতুনের গান ছোট দল ভেদা ভেদ সব ভুলে ভালো মানুষকে দেই ভোট পরিবর্তন হোক না এবার নতুনের গান ছোট দল ভেদাভেদ সব ভুলে ভালো মানুষকে দেই ভোট বরিশালের ভোটার জনগণ বরিশালের ভোটার জনগণ ভাবিয়া মারিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও